নর্মালি টিভি না যায় না টিভি হলো একটা যন্ত্র এই যন্ত্রটাকে মানুষ পরিচালনা করে মানুষ ইচ্ছা করলে এটাকে দিনের কাজেও পরিচালনা করতে পারে যেমন ফিস টিভি ছিল দিনের কাজে দিন শেখার মাধ্যম তো আবার ইচ্ছা করলে এটা দ্বারা মানুষের চরিত্র ধ্বংস করা মানুষকে অশ্লীলতা বেহায়াপনার দিকে করা দুইটাই করা যায় তবে আমাদের সমাজে বর্তমানে ইসলামিক পরিবেশ না থাকার কারণে দেখা যায় আমাদের টিভি চ্যানেলগুলো ওইভাবে মানুষকে দিনমুখী করে না বরং এগুলো আমাদেরকে দিন থেকে বিচ্ছুত করার কাজ করে এজন্য বর্তমানে টিভির যে সকল প্রোগ্রাম আদি আছে এগুলো দেখা যায় যেমন আপনার নাটক সিনেমা গান বাজনা এগুলো সবই হারাম এবং অশ্লীলতা তো যেই জিনিস দিয়ে হারাম কাজ হয় অশ্লীলতা হয় সেই জিনিসের ব্যবসা বাণিজ্য হারাম আমার এই জিনিসটা দিয়ে যে যারা কিনবে তারা হারাম কাজ করবে তো ওই ওই জিনিসের ব্যবসাটাও হারাম এজন্য আঙ্গুর আঙ্গুরের ব্যবসা হালাল না হারাম হালাল কিন্তু যখন আপনি জানবেন যে আমার এই আঙ্গুর নিয়ে মদ তৈরি করবে তখন তার কাছে বিক্রি করা হারাম মানে যেখানে আঙ্গুর কিনে মানুষ মদ বানাবে সেখানে আঙ্গুর বিক্রি করলেও হারাম হালাল জিনিসও হারাম হয়ে যায় আল্লাপাকে স্পষ্ট করে বলছেন ওয়ালা তাওয়ানো আলাল ইসমে ওয়াল গুনা এবং সীমালঙ্কনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করি